ওসমান রাজি আল্লাহ তারা বলছেন আল্লাহর কসম করে তিরমিজির হাদিস মা জানাই তো ফি জাহিলিয়াতেন ওয়ালা ইসলাম আমি জাহিলিয়াতের যুগেও কখনো জেনাই যাইনি আর ইসলামে আসার পরে তো প্রশ্নই উঠে না কখনো জেনাই তাহলে আপনি আপনার বিবাহের আগে বিবাহের আগে মেলা কিছু হয়েছে বিবাহের পর আর কারোর সাথে আমি ওইসব করি না চরিত্রবান হইলেন নাকি তবা করেন আল্লাহর অস্তে যাদের এক অবস্থা হয়ে গেছে আর যারা এখন আলহামদুলিল্লাহ নিজের সততা সচ্চরিত্রকে বহাল রেখেছেন আল্লাপাকের কাছে ইস্তেকামার অটলতার দোয়া করেন অবিচল আল্লাহ পাক যেন রাখেন দিনের উপর আর আল্লাহ পাক যেন আপনাকে চরিত্রবান হওয়ার তফিক দান করেন আর কখনো যেন এমন হয় আপনার স্ত্রীর খোঁজ খবর নিচ্ছেন যে কোথায় কোথায় তার ভাবসাব আছে আর আপনার খোঁজটা কে নেবে আল্লাহকে নেবেন না আল্লাহকে আপনাকে লাঞ্ছিত পদস্থ করবেন না হাসরের মাঠে মানুষের সামনে আপনার স্ত্রীর সামনে আপনার বাপ মায়ের সামনে অবশ্যই করবেন সুতরাং চরিত্রবান আপনাকে হইতে হবে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন চরিত্রবান যদি হন ব্যবিচারের কাছে ছোট জেনা বড় জেনা সব জেনা থেকে যদি বাঁচতে পারে তিরমিজির হাদিসে হাক্কুন আল্লাহ আউনহম তিন শ্রেণীর মানুষ আছে আল্লাহ পাকের জন্য তাদের সাহায্য করা আবশ্যক আল্লাহ নিজের ওপর তাদের হক সাব্যস্ত করেছেন যে তিনি তাদের সাহায্য করবেন আল্লাহ নিজে থেকে নিজের উপর হক নিয়ে নিয়েছেন যে আমি ওদেরকে কি করব সাহায্য করব আল্লাহর খাস মদত রয়েছে তিন প্রকারের মানুষের জন্য তারা কারা আল মুজাহিদ ও ফিসাবিল্লাহ যারা আল্লাহ রাস্তায় সত্যিকার জেহাদ করবে জেহাদে যেসব শর্ত রয়েছে সেসব শর্ত যখন পুরা হবে আল্লাহ রাস্তায় বের হওয়ার সুযোগ হয়েছে তখন জেহাদের জন্য প্রস্তুত থাকবে ওয়াল মোকাতাব আল্লাহ আদা আর ওই দাস বা দাসী যে মালিকের সাথে মনিবের সাথে লেখাপড়া করে নিয়েছে যে এত টাকার বিনিময়ে আপনি আমাকে মুক্ত করে দিবেন তারপরে এদিক সেদিক টাকা পয়সার জন্য চেষ্টায় লেগে আছে যে কোন রকম করে যাতে করে দাসমুক্ত হয়ে স্বাধীনভাবে আল্লাহ পাকের এবাদবন্দি করতে পারি কারণ দাস দাসত্বের জীবন থাকলে ব্যক্তি মালিকানা নেই ব্যক্তি মালিকানা থাকলে জীবনে জাকাতও দিতে পারবেন ব্যক্তি মালিকানা না থাকলে জীবনে হজও করতে পারবে ব্যক্তি মালিকানা না থাকলে জীবনে দান খেরত করতে পারবে না ব্যক্তি মালিকানা না থাকলে মসজিদ বানাইতে পারবে ব্যক্তি মালিকানা না থাকলে দাওয়াত ইসলামের দাওয়াতে কোনো অর্থ ব্যয় করতে পারবে না কিছুই নেই আমার কাছে কমিউনিজম এই শিক্ষা দিয়েছে তাহলে কমিউনিজম মানে ইসলামের পুরোপুরি বিরোধী কমিউনিজমে জাকাত কখনো ফরজ হবে না কারণ সরকার স্টেট সবকিছুর মালিক সরকার সবকিছুর মালিক আপনাকে রেশনে খেতে দেওয়া হবে খান কলকারখানায় কাজ করে স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে গে আর খান ওইভাবে জি হজও নেই উমরাও নেই মসজিদ নেই মাদ্রাসা নেই দাওয়া নেই কিচ্ছু নেই আর এই করেছিল রাশিয়া চাই নাই কমিউনিস্টরা তিন নম্বর যার সাহায্য করা আল্লাহ নিজের ফরজ করে নিয়েছেন ওয়ান না কেহ আল্লাদুল আফাফ ওই বিবাহ বিবাহিত ব্যক্তি অথবা ওই ওই ব্যক্তি যে বিবাহ করতে যাচ্ছে বিবাহ করতে বেরিয়েছেন কিন্তু টাকা পয়সা প্রয়োজন একটা ঘরের প্রয়োজন হ্যাঁ তার মোহর আনার প্রয়োজন নগদ দিবেন সন্ন্যতি তরিকা রসলের তরিকা বিবাহ শাদী করবেন হ্যাঁ তারপরে আপনার উপর কাঁধে এখন বোঝা চাপবে প্রস্তুত হচ্ছেন এর জন্য যে এখন এক পেট ছিল দুই পেট হবে তারপরে আরো ছেলে মেয়ে হবে তখন তাদের রুজি রোজগারের ব্যবস্থা করতে হবে দায়িত্ব বাড়ছে না বাড়ছে না যদি বিবাহ করতে ইচ্ছুক ব্যক্তি জরিদুল আফাফা এই বিবাহের মাধ্যমে চরিত্রবান হতে চায় জেনার গোনা থেকে বাঁচতে চাই সমকামিতার গোনা থেকে বাঁচতে চাই আর হস্তমৈথনের গোনা থেকে বাঁচতে চাই চারিত্রিক পদস্খলন থেকে নিজেকে রক্ষা করতে চাই আল্লাহ আমি গোনা থেকে বাঁচবো সেই জন্য যুবক হওয়ার সাথে সাথে বিবাহ করতে চাইছি এমন না যে চল্লিশ বছর বয়সে গিয়ে বিয়ে করবেন চল্লিশ বছরে বিয়ে করবেন তা আসল যে সময় পাপের আশঙ্কা বেশি ছিল সেই সময় তো কত যে পাপ করে ফেলেছেন এখন আর কি এখন তো নিজের স্ত্রীর হক আদায় করার মতো যোগ্যতার হয়তো নেই কয় বছর আর স্ত্রীর হক আদায় করবে বয়স চল্লিশ হয়ে যাওয়ার পরে সুতরাং এত বিলম্বে বিয়ে করা এটা শরীয়ত নয় নবী করিম সাহাবাই আমরা জানেন আবদুল্লাহ বিন আমর বিন আস আবদুল্লাহ আর তার পিতা আমর বাপ বেটাই বয়সের পার্থক্য কত ছিল জানেন মাত্র এগারো বছরে দশ বছর বিয়ে হয়েছে এগারো বছর ছেলে হয়ে গেছে যে হ্যাঁ আর এটা একটা শুধু ঘটনা যে একটা ছিন্ন একটা ঘটনা না সাহাবাই কেরামদের জামানায় লোক হলে বিয়ে সাদী শাদী লোক পনেরো বছর লোক পনেরো বছর আঠারো বছর বিশ বছর হয়েছে বিয়ে সাদী শেষ জি যাতে করে গুণা থেকে বাঁচানো যায় আজকাল মেয়েদের বয়স হয়ে যাচ্ছে পঁচিশ আর তিরিশ তাহলে আসল গুনহার জামানায় কি করবে পাপ ছাড়া উপায় নেই মন চাইছে পাপ করতে মনের খোরাক চাই শয়তান প্ররোচিত করছে যুবতীদেরকে যুবকদেরকে আর দুই দিক থেকে পাপ হচ্ছে সুতরাং মেয়েদের বিবাহ বিলম্ব করা অথবা যুবকদের ছেলেদের বিবাহ বিলম্ব করা এগুলো হচ্ছে জেনার মুখ্য কারণ যারা বিবাহের মাধ্যমে চরিত্রবান হতে চায় তাদের আল্লাহ সাহায্য করবেন এটা নিজের ফরজ করে নিয়েছেন নম্রতা